এখন বর্তমানে একজন ভাই শেখ পূজা আবিষ্কার করেছেন একটা পীর পূজা তো মানে অনেক আগে ছিল কথা বুঝতে পেরেছেন আমরা পীর পূজার বিরুদ্ধে মানে বক্তব্য দিতে দিতে এক পর্যায়ে একদল লোক এসে আমাদেরকে শেখ বানাই আমাদের আমাদের পূজা শুরু করে দিয়েছে হারাম পীর পূজা আর আপনার এই শেখ পূজার মধ্যে কোনো পার্থক্য নেই আপনি মনে করেছেন যে এই শেখ পূজা করলে আপনি মনে হয় জান্নাত পেয়ে যাবেন খবরদার এই চিন্তা করবেন না মাদাম কোনো শেখের পূজার এখানে কোনো অবকাশ নেই শেখ বক্তব্য দিয়েছে তার বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী কি করবেন গ্রহণ করবেন প্রত্যেকের বক্তব্য কোরআন হাদিস অনুযায়ী গ্রহণ করবেন যদি এখানে পূজার বিষয় হতো তাহলে সবাই মানে সবচেয়ে বেশি পূজা করা হতো আল্লাহ রসুল সাহাবিদেরকে সাহাবিদের বক্তব্য পর্যন্ত আমরা সেখানে বলতেছি যে আল্লাহ রসুল সাল্লাহামের বক্তব্যকে প্রাধান্য দিচ্ছি সুতরাং এখানে কোনো ব্যক্তির বক্তব্যকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই কোনো আলেম যদি তার মানহাজগত কোনো বিভ্রান্তি থাকে প্রমাণিত হয় মানহাজ তার ভুল প্রমাণিত হয়ে থাকে তাহলে তার কাছ থেকে আপনি যেটা গ্রহণ করবেন সেটা কোরআন হাদিসের সহি বক্তব্য যেটা সেটা গ্রহণ করবেন যদি আপনি প্রয়োজন মনে করেন সহি সেটা গ্রহণ করবেন আর সেটা যদি অন্য অন্যদের কাছ থেকে গ্রহণ করা যায় তাহলে তার কাছ থেকে চেষ্টা করবেন মানে দূরে থাকার জন্য কিন্তু কোন আলেমের যদি মানহাজ বিকৃত মানে তার ইসলামী মানহাজ নয় বিকৃত মানহাজের যেমন খারজি অথবা সুফি অথবা শিয়া অথবা রাফদি অথবা কোরআনী এই ধরনের কোনো বিভ্রান্ত ফেরকার দাওয়াতি কাজ করে থাকে বেদাত সুস্পষ্ট বেদাতের দিকে আহ্বানকারী হয় তাহলে তার কাছ থেকে ইসলামের বিধান না নেওয়াটাই হচ্ছে ওয়াজিব কারণ এটা আপনি পরিচিত জানতে পেরেছেন যে মানে এই লোকটা বেদাতের দিকে আহ্বান করে কিন্তু কোন একজন ব্যক্তি যদি কোরআন হাজি বক্তব্য দেয় তার যদি একটা দুটা কথা ভুল হয়ে যায় কোনো কারণে ভুল হয়ে যায় মানে এর মধ্যে আমাদের লোকেরা দেখা যাচ্ছে যে মানে এমন একটা অবস্থা তৈরি করে থাকেন যে যে অবস্থাটি মূলত ইসলামী দৃষ্টিভঙ্গির পরিপন্থী ভুল হতেই পারে ভুল হতেই পারে অনেক বড় বড় আলেমদের ভুল হয়েছে অনেক বড় বড় আলেমদের ভুল হয়েছে আমরা যাদের সাথে কথা বলতেছি না যাদের সম্পর্কে আমরা মানে বক্তব্য দিচ্ছি মানে তাদের অনেকেই মানে তাদের বক্তব্য তাদের সময় অনেকেই মানে এমনভাবে গ্রহণ করেছেন যে মানে সবার কাছে গ্রহণযোগ্য ছিল কিন্তু এখন আমরা বলতেছি না তাদের এই বক্তব্যের মধ্যে ভুল আছে কারণ তাহাকিকের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে পরবর্তী সময় যে এই জিনিসগুলোর মধ্যে ভুল আছে কিন্তু এর অর্থ এই নয় যে মানে আমি তাকে তাহান করতেছি তার খবরদার তার ব্যক্তিগত বিষয়ে তাহান করবেন না ব্যক্তিগত যেমন আমি একটা উদাহরণ দিই আবু আহমেদ গাজালি সম্পর্কে আপনার কি জানেন মানে অধিকাংশ লোক হয়তো মনে করবেন যে আবু আহমেদ গাজালি মানে না এরকটা মানে বদভষ্ট বিভ্রান্ত অথচ তার লিখুনি আপনি মানে আপনি আমি যদি আমার আমার এই মানে এই জীবন পুরোটা যদি এখন পড়ি পড়ে শেষও করতে পারবো না কথা বুঝতে পেরেছি কিনা পড়ে শেষও করতে পারবো না এবং তার জীবনীর উপর যারা লিখেছেন তারা সবাই বলেছেন যে ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে সমস্ত ওলামায় কেরাম তার ব্যাপারে একমত হয়েছে এই বক্তব্য দিয়েছে কথা বুঝতে পেরেছি সুতরাং এর অর্থ এই নয় যে আমি আবহাওয়া গাজালির বক্তব্য গ্রহণ করবো কথা বুঝতে পেরেছি আমরা কোরআন এবং হাদিসের বক্তব্য গ্রহণ করবো আমরা কারণ ব্যক্তি পূজায় আমরা যাইনি আমরা ব্যক্তি হিসেবে নিষ্কুরুষ মাসু মনে করে থাকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর কাউকে আমরা মাসু মনে করি না এটা হচ্ছে আমাদের বিধান সুতরাং বারবার যে প্রশ্ন করতেছে অমুকের বাবা সম্পর্কে আপনার বক্তব্য কি অমুকের সম্পর্কে আপনার বক্তব্য কি কোন ব্যক্তি সম্পর্কে আপনার মানে তার বক্তব্য নিয়ে কি করবেন কোন ব্যক্তি ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে আপনার কি মনে করতেছেন আমার সব কাজ ভালো আমার মধ্যে ভুল থাকতে পারে না আমাকে কে নিষ্পাপ ঘোষণা করেছে না আর আমি যদি বলি যে আমি নিষ্পাপ তাহলে আমার মতো মানে ভয়ঙ্কর অপরাধী আর কেউ নেই দুনিয়াতে শয়তানও নেই কথা কি বুঝতে পেরেছেন যদি আমি বলি যে আমি নিষ্পাপ তাহলে শয়তান আমার চেয়ে কি অনেক উত্তম খবরদার এই ধরনের চিন্তা করবেন না শেখ পূজার এখানে কোনো প্রকাশ নেই এখানে মানে শুধুমাত্র মাসুম হচ্ছে মাহমেদুল্লাহ সাল্লাহ আর কেউ মাসুম নয় সুতরাং তার কাছ থেকে আমরা গ্রহণ করবো আল্লাহ সুবাহ আমাদের সবাইকে তফিক দান করুন আলমী